بسم الله الرحمن الرحيم والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة বিসমিল্লাহ রহমান রহিম সেই ফেরিস্তাদের কসম যারা ডুব দিয়ে টানে এবং খুব আস্তে আস্তে বের করে নিয়ে যায় আর দ্রুত গতিতে সাঁতরে চলে বারবার হুকুম পালনের ব্যাপারে সবেগে এগিয়ে যায় এরপর সকল বিষয়ের কাজ পরিচালনা করে যেদিন ভূমিকম্পের ধাক্কা ঝাঁকুনি দেবে এবং তারপর আসবে আরো একটি ধাক্কা কতক হৃদয়ে সেদিন ভয়ে কাঁপতে থাকবে দৃষ্টি হবে তাদের ভীতিবিহল يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة এরা বলে সত্যি কি আমাদের আবার আগের অবস্থা ফিরিয়ে আনা হবে পচা গলা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 তাহলে তোমার মধ্যে তার ভয় জাগবে তারপর মুসা ফেরাউনের কাছে গিয়ে তাকে বড় নিদর্শন দেখালো কিন্তু সে মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করল ও অমান্য করল তারপর চালবাজি করা মতলবে পিছনও ফিরল এবং লোকদের জমায়েত করে তাদেরকে সম্বোধন করে বলল আমি তোমাদের সবচেয়ে বড় রব অবশেষে আল্লাহ তাকে আখেরাত ও দুনিয়ার আসবে পাকড়াও করলেন আসলে এর মধ্যে রয়েছে মস্ত বড় শিক্ষা যে ভয় করে তার জন্যে أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم তোমাদের সৃষ্টি করা বেশি কঠিন কাজ না আকাশের আল্লাহ তাকে সৃষ্টি করেছেন তার ছাদ অনেক উঁচু করেছেন তারপর তার ভারসাম্য কায়েম করেছেন তার রাতকে ঢেকে দিয়েছেন এবং তার দিনকে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 নফসকে খারাপ কামনা থেকে বিরত রেখেছিল তার ঠিকানা হবে জান্নাত يسألونك عن الساعة أيان مرساها فيم أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها এরা তোমাকে জিজ্ঞেস করছে সেই সময়টি কখন আসবে সেই সময়টি বলার সাথে তোমার সম্পর্ক কি এর জ্ঞান তো আল্লাহ পর্যন্ত শেষ তার ভয়ে ভীত এমন প্রত্যেক ব্যক্তিকে সতর্ক করাই শুধুমাত্র তোমার দায়িত্ব যেদিন এরা তা দেখে নেবে সেদিন এরা অনুভব করবে যেন একদিন বিকালে বা সকালে অবস্থান করেছে মাত্র